আদেল হবে আর যদি এই জিনিসগুলো তারা আমলে না নেয় তারা আমাদের মর্জি করতে থাকে তারা দুনিয়াদারদের অনুসরণ করতে থাকে বিশেষ করে আল্লাহ দুশ্মনদের এবং ইসলামের অনুসরণ করতে থাকে তাহলে আজাদ গজব এমন ভাবে আসতে থাকবে যে নবী করিম সাল্লাম বলেছেন যে তোমার দর্জির সুতা যদি ছিঁড়ে যায় তো দানাগুলো যেভাবে একটা পর একটা করতে থাকে গজব তোমাদের পরে এইভাবে আসতে শুরু করবে কেউ খাওয়াতে পারবে কোন মিস্ত্রিলের দ্বারা কাজ হবে আল্লাহ কোন মিস্ত্রিলের ভয় পাবে না ফরমানিও করবে ওর আজাবও ঠেকাই দেবে মিছিল করে সম্ভব এই বিষয়ের পরে বয়ান চলতেছিল কেয়ামতের আগে এই উন্মত কি কি গুণা করবে এবং সেই গোনার কারণে কি কি আজাব আছে এই বয়সগুলো এটাকে আশ্রাত বলা হয় সে আমাদের আলামত বলা হয় যে আখের নবীর উম্মত এই এই পাপের দিকে ধাবিত হবে এই এই গজব তাদের উপর নাজের হবে বলেছিলাম ভূমিকম্প শুরু হয়ে যাবে পাথর বৃষ্টি শুরু হয়ে যাবে এমনি তো ক্লাস ছোট পড়ে তখন বিরাট ব্যাট পড়বে ওটার নাম পাথর বৃষ্টি অগ্নি হাওয়া প্রবাহিত হবে পৃথিবীর বিভিন্ন এলাকা জমিনের ভিতরে একদম ধসে যাবে যার সম্প্রতিকালে বালাকট হয়েছে বহু এলাকা আবাদি ছিল কোনো চিহ্ন নেই সেখানে একদম পাহাড় কাঁপতে কাঁপতে পুরো এলাকা ভাগ হয়ে গেছে বস্তি সহ পানির নিচে চলে গেছে বলা হয়েছে তোমাদের পাপের কারণে জমিন বরদাস্ত করতে পারবে না জমির হেলতে করবে পেটে যাবে শহরকে শহর বস্তিকে বস্তি ওর ভিতরে চলে যাবে যা যা বলা হয়েছে প্রত্যেকটা সামনে আছে এই জন্য এই গজব থেকে বাঁচার একটাই রাস্তা আছে গুনা ছেড়ে দিতে হবে গুনা জারি রেখে আল্লাহ গজব বন্ধ করার কোনো রাস্তা নেই তো আলহামদুলিল্লাহ বিগত পায়ের জমাতেই ওই সমস্ত গুলো আমি আপনাদের ক্ষেত্রে তুলে ধরেছি এই পাপ এই উন্মত নয় অথচ এই উম্মতকে পাপ করার জন্য বানানো হয়নি এই উম্মতকে বানানো হয়েছে তারা আল্লাহর হুকুমকে জিন্দা করবে নবীর তরিকাকে চিন্তা করবে নিজে আমল করবে আল্লাহ জমিনে কায়েম করবে কুমতুম খাইরা এই উম্মতকে বলা হয়েছে বাবা আদম আলাইসালাম তিনি এই পর্যন্ত আল্লাহ তালা যত উন্মত পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত কেন তাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ হুকুম রসুলের তরিকা নিজে আমল করবে যখন বাসীকে তাও দিবে এই কাজের জন্য বানানো হয়েছে এই কাজটার জন্য আয়ম্মত বলা হয়েছে সর্বোত্তম কোন এই ফজিলত পাইনি কিন্তু আল্লাহ রসুল বলেন এক জামান আসবে এরা নিজেরাই আল্লাহ হুকুমকে নবীর তরিকাকে জবাই করে যাদেরকে জিন্দা করার জন্য বানানো হয়েছিল নিজে আমল করো অন্যকে দেওয়ার দাও এই কাজ তারা করবে তারা রসুল সুন্নতকে নিজে হাতে জবাই করে রসুলের তরিকাকে নিজে হাতে দাফন করে রক্ত ভক্ত করে দেবে সারা দুনিয়া রক্ষক হিসেবে দায়িত্বশীল হিসেবে এই উম্মতকে বানানো হয়েছে দায়িত্ব পালন কি করবে একে হেদায়তের পথে কি আনবে সেই লোক খুঁজে পাওয়া যেতে যে অন্যকে রাস্তা দেখাবে এবং তাকে রাস্তা দেখানোর প্রয়োজন পড়বে কোথায় চলে গেছে অন্য তর্জমা শুরু হয়ে গেছে সারা দুনিয়াতে দোয়া হতেছে সমস্ত দোয়া বেকার হতেছে কোন দোয়া প্রবল হয়েছে এই জন্য যে এই উম্মত তাপ তরফ করতেছে না অন্যায় থাকতেছে না অন্যায় যদি না থাকে আর বাইতুল্লাহ শরীফে দোয়া হয় মদিনা শরীফে দোয়া হয় সারা দুনিয়াতে দোয়া হয় এই দোয়া সাথে আজাদ ঘটবে না এটাকে আমি সম্ভবত গত সময় উদাহরণ দিয়ে বুঝাইছিলাম গুণা না ছেড়ে সারা দুনিয়ার বুঝলে আমি দোয়া করলো লাভ কি হবে উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে আপনি ছেলেকে বসাইছেন দোকানে কয়েকদিন পরে যাই দেখেন দোকানও খালি ক্যাশও খালি মালও নেই ব্যবসা কেনার শেষ নতুন মাল উঠায় নেই ক্যাশও কি করছে তার উপর পাত্তা নেই বের করে দিল না লায়ক তাহলে এখন ছেলের মায়ের সুপারিশ করে মাফ করে দাও আর একবার সুযোগ দাও ছেলের দাদা দাদির সুপারিশ করে আপনার কাছে নানা নানির সুপারিশ করে মহাল্লার ইমাম সবর সুপারিশ করতেছে আর একবার সুযোগ দেওয়ার জন্য সবাই সুপারিশ করতেছে তাহলে কিন্তু একবার আপনার কাছে পায়ে পড়ে নাই একবার বাস্তায় নেই সে তার মতো আপনারা আর সবাই সুপারিশ এই সুপারিশ শুনে আপনি তাকে আবার বসাই দেন কোনো বাপ এইরকম বেকুবি করবে না অন্যায় করছে সে তো লক্ষ্য হয় নাই সারা দুনিয়া লোক সুপারিশ করলে কি হবে বসাবেন আর ফেলে যদি মাপ চায় অনুযপ্ত হয় কথা দেয় তাহলে তো বাবার দিল বলতে পারে ঠিক এই উদাহরণ দোয়া তো আমাদের তো সারা দুনিয়া হয়েছে কিন্তু আমরা কি আমাদের মধ্যে কোনো পরিবর্তন এনেছি আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে আমরা ইমানের জন্য কতটুকু মেহনত করছি ইমান ফাঁকা করতে পারার দায়িত্ব আছে ইমানের জন্য সারা জীবনে কি আমরা তিন দিন সময় ব্যয় করছি তিন দিন ইমান ঠিক করার জন্য ব্যয় করলাম এর উপরে জরিপ করলে পাঁচজন পাস পাবে তো পুরা জীবনে তিন দিন লাগেছে ইমান ঠিক করার জন্য তো পাওয়া যাবে না হাতে গলা কয়েকটা লোক খান নামাজ সই করার জন্য কয়েক ঘন্টা সময় লাগাইছি কোরআন সই করার জন্য কয়েক ঘন্টা সময় লাগাইছি আজকাল আধা ঘন্টা সময় দিয়ে এক মাস যদি কেউ সময় যায় আধা ঘন্টা করে কোরআন সময় হতে পারে না কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে এমন নষ্ট হয়েছি এমন নষ্ট হয়েছি যে আল্লাহর কোরআন নিয়ে ডেলি আধা ঘন্টা সময় বের করবো করে কোরআন সহি কর্মওয়ালা হব এই অবকাশ আমাদের কাছে নেই নেই সব কিছু সময় হয় নেতা নেত্রীরা কি কইল সব জানতেছি আমরা বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করছি কোনো কাজ বাকি নেই কিন্তু আল্লাহ যেটা আসতেছে আমার কালাম পড়ো আমাকে নিয়ে একটু বসো এটার জন্য সময় নেই সবাই বলতেছে বাবদুমানের হাল বাবদুমানের হাল মানে মুখের দ্বারা বলতেছে না অবস্থার দ্বারা বলতেছে সরি আল্লাহ আমার ভূগোলে তোমার জন্য কোনো সময় নেই আমার দৈনন্দিন কর্মসূচির ভিতরে আল্লাহ তোমাকে নিয়ে তো বসব এর কোন হ্যাঁ সুযোগ খালি নেই এই কথা বলতে চাই এজন্য দোয়া কাজে আসবে কাজে লাগাইতে হলে আমাদেরকে রাস্তায় ফিরে আসতে হবে খায়ের উম্মত খায়ের উম্মত হইতে হবে খায়ের উম্মতের দায়িত্ব পালন করতে হবে তো আমি বিগত কয়েক জমাতে তুলে ধরছি কি কি অন্যায় আমরা করছি গত জমাতে আমি দুটো বিষয় আলোচনা করছিলাম কেয়ামতের আগে যে পাপগুলো আল্লাহ রতুল শনাক্ত করেছেন এই পাপগুলোর কারণে আল্লাহ আসবে দুটা বলেছিলেন একটা বলেছিলাম যে মিথ্যা বলা এটা আয় রোজগারের একটা পেশা হবে এটা একটা পেশা মিথ্যা বলতে তারা চ্যাম্পিয়ন পেশা হবে এটা তারা তারা গাড়ি বাড়ি সব বানায় ফেলবে যোগ্যতা কি চ্যাম্পিয়ন মৃত্যু এরপরে সাংঘাতিক পেশা আজকাল অস্ত্র চালানোর জন্য পেশা হয়ে গেছে তার প্রথম যোগ্যতা কি দুই হাত দিয়ে অস্ত্র চালাইতে পারে সকাল পাওয়া লিখতে পারে বেশ এরপর তার গাড়ি বাড়ি হয়ে যেত ঠিক তেমনি মিথ্যা হতে পারা সাজায় গুছায় মিথ্যাকে উপস্থাপন করতে পারা এটা পেশা হয়ে যে কারণে আজকে কোনের ভিতরে যে দুটো পার্টি যায় একটা পার্টি থেকে জালে অন্যায়কারী ইসলামের আদালতে তাদের পক্ষ হয়ে কথা বলা কারোর জন্য ইজাজত নেই তার পক্ষে সাক্ষী দেওয়া কারোর জন্য জায়গ নেই জালেমদের অন্যায়কারীদের যে অবৈধ এর পক্ষে কেউ কথা বলবে এর পক্ষে কেউ সাক্ষী দিবে কোনো ইজাজত নেই সেও ধ্বংস হবে কিন্তু আজকে দুজন দাঁড়াইছে দুজনের পক্ষে উকিল আছে দুজনের পক্ষে সাক্ষী আছে নিশ্চিত একজনের সাক্ষী জেনে বুঝে ওই জালেমের পক্ষ নিতে তার পয়সার জন্য আর যারা সাক্ষী দিতে গেছে এরা জেনে বুঝতে কিছু পয়সা পাওয়া যাবে এই পয়সাগুলো লোভে এরা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে উদাহরণ শুধু একটা জায়গায় না হাজার জায়গায় মিথ্যা মিথ্যা করা তারা পয়সা রোজগার করছে শুধু পথের আপনি ব্যবসার বাজারে আছেন সেখানেও মিথ্যা মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান ফিল মেনে দিচ্ছে ভেজাল মালকে জানেন ভেজাল আছে সে একশো পার্সেন্ট হ্যাঁ, এই কথা দিচ্ছে নিশ্চয়তা দিচ্ছে যে একশো পার্সেন্ট খাটি অথচ সেও জানে বেচকে নেওয়ালাও জানে খাটি না আল্লাহ রসুল বলে গেছেন তোমার মালে কোন ত্রুটি থাকলে ভয়ঙ্কর করো তোমার ব্যবসায় আল্লাহ বরকত দিবে এই ইসলামের শিক্ষা আজকে গোপন করাটা এখানে রোজগারের বড় মাধ্যম গোপন করা এবার মাহাজম আবহানি বা রহমতুল্লাহ তার কর্মচারীকে বলছিলেন এই কাপড়টা ত্রুটি আছে বলে দিল ভিড়ের মধ্যে বেদনারা বলতে মনে নেই বিক্রি হয়ে গেছে ন্যায্য মূল্যে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন আবু হানিফা রহমাতুল্লাহ চার ইমামের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে করলেন বলছিলে না গেছি কার কাছে বলতে পারবো ভিড়ের মধ্যে ওই দিন যত টাকা লাভ হয়েছে ব্যবসা কেনা হয়েছে লাভ না ব্যবসা কেনা সব টাকা যে ওই ত্রুটিপূর্ণ মাল কিনতে তাকে সব পৌঁছানোর জন্য দান করে দিল ত্রুটি থাকলে এটা বলে দাও ভালো কি আছে সেটাই বুঝবে তুমি এটা বলে দাও আল্লাহ আর আমরা ওটাকে লুকাই লুকায় সমস্ত বর্ষ খতম করে দিচ্ছি আল্লাহ রসুল বলতেছেন যদি কেউ বিপদে পড়ে বিকৃত হওয়ার ফেরত নিয়ে আসে ফেরত দাও আল্লাহ হাসানের ময়দানে তোমার সমস্ত গুণাকে মাফ করে দিবে আমরা লিখে দিচ্ছি যে এই দোকানে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না আমরা কি রসুল উন্মত হইলাম তা কারণের উন্মত হইলাম রসুল উন্মত করতে পারে রসুলের উন্মত লিখতে পারে না আমার রসুল বলে গেছে যদি তোমার ভাই বিপদে ফেরাই ফেরাই দিতে আসে ফেরাই দাও বিপদ উদ্ধার করো না কি হবে ওটা বিক্রি হয়ে যাবে তোমার গোনা মাপের বহুত বড় অশিলা হয়ে গেল আগের যুগে অনেক বুজুর্গারা দিন দোকান খুলছেই এই চান্স নেওয়ার জন্য দোকানদারি করতে দেয় একটা লোক যদি মানুষ ফেরাই নিয়ে আসে আমি ফেরত নিয়ে নিব আখরাতে নাজাতের জন্য একটা অশিলা হয়ে গেল উচিলা অনেকগুলো উচিলা ধরতে হবে আল্লাহ প্রত্যেকে হ্যাঁ উচিলা মানে পার করেন আল্লাহ এটা তো উচিলা মেয়ের সন্তান হক পরকালে রাজার পর একটা উচিলা আমরা মেয়েকে বুদ্ধিবাদ করে দেব কন্যা দায় গ্রস্ত মনে করি উচিলা মেয়ের সন্তান লালন পালন করা মেয়ের সন্তান আপনার উচিলা হবে হ্যাঁ দিনদার বানাইতে হবে দিনদার বানাইতে কোরআন পড়নেওয়ালা নামাজ পড়নে পর্দা করলে দিনদার বানাই যাই হোক গত জমায় আমি এই দুটা পয়েন্ট বলেছিলাম যে মিথ্যা একটা আয় রোজগারের হাতিয়ার হয়ে গেছে যা আমাদের দেশে আদালতে শুরু হয়ে গেছে বিচার পর্যন্ত বিক্রি হয়েছে ব্যবসার মধ্যে শুরু হয়ে গেছে আরো বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়ে গেছে চাকুরের মধ্যে শুরু হয়নি মিথ্যা আপনি বাড়িরে হ্যাঁ, পাঁচ দিন ছুটি নিতেন দশ দিন থেকে আসবেন হ্যাঁ? এক ডাক্তারকে পাঁচশো টাকা ঘুষ দিয়ে হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে আসবে হ্যাঁ তাকে অসুস্থ দিলেন সার্টিফিকেট নিয়ে আসবে অহরহ কোনো অন্যায় মনে না ডাক্তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যেটা সাক্ষী সাক্ষী ও ডাক্তার জানে না জানলেও মানে না সে একটা পাঁচশো লোভে সাক্ষী দিয়ে দিচ্ছে আর আপনি এটা দাখিল করে দিবেন দাখিল তো করে দিলেন আপনার চাকরির বেতন আলাদা হবে এইভাবে এক দুই জায়গায় না এ তো আমি কিছু উদাহরণ পেশ করলাম আপনারা আমাকে ভালো জানেন যে কোন কোন জায়গায় আমার ইচ্ছাকে কাজে লাগাইতেছি লাগায় পয়সা বাড়াই এটা হচ্ছে আমাদের আলামত এর কারণে গজব আসবে আর একটা আলামত বলছিলাম যে আমাদের নবী করিম ইনসল্লা বলেন আমার উপরদের কাছে পয়সা অনেক জমা হবে কেমন আগে কিন্তু এইগুলো হোম ক্লাসের জন্য ব্যয় হবে আল্লাহ দিনের জন্য ব্যয় হবে না আমি বলেছিলাম এই উন্মতের থিউরি এটা পয়সা যত ভাড়ে ভালো তার জেন্দেগির স্ট্যান্ডার্ড এক থাকবে পয়সা বাড়ছে বলে ভোগ বিলাস বাড়বে না অপচয় অপব্যয় বাড়বে না স্ট্যান্ডার্ড এক থাকবে কি বাঁধবে দিনের কাজের জন্য খরচ করা বাঁধবে আগের দিনের কাজের জন্য বছরে পঞ্চাশ হাজার ব্যয় করতো এখন এক কোটি করতো আগে যখন পয়সা তার অল্প ছিল সে বছরে পঞ্চাশ লক্ষ ব্যয় করতো এখন দিতে এখন এক কোটি টাকা ব্যয় করতেছে এক এক বছরে সেই ব্যক্তি কামিয়া মাল তো এই জন্যই আল্লাহ মাল এই জন্য দিচ্ছিলেন এটা দিয়ে আল্লাহর হুকুম মতো ব্যয় করা হবে গরিব দুঃখীদের সেবা করা হবে মসজিদ বানানো হবে মাদ্রাসা বানানো হবে হজ উমরা করা হবে দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর আনাসে কানাসে ঘোরা হবে এটার জন্য পয়সা দিচ্ছে আমার বলছি কি ব্যাংকে ডিপোজিট বাড়াইতে হবে কারণের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি মাল জমা করার কারণে চুরি জমা করার জন্য আল্লাহ মাল দেন না আল্লাহর কাছে জমা রাখার অনেক জায়গা আছে মাটির নিচে এগুলো জমা রাখার বহু জায়গা আছে আপনার কাছে দেওয়ার কোনো দরকার নেই আপনার কাছে দেওয়া আছে আপনি খরচ করতে থাকেন আল্লাহ দিতে থাকবেন ইয়া লা হে বিলাল আরো সলা থেকে কম হওয়ার ভয় করো না তুমি দিতে থাকো আল্লাহ তোমাকে দিতে থাকবে আরো সলা থেকে রব্বুল আলমীর থেকে কম হওয়ার ভয় পেও না আমি যে প্রতিষ্ঠানে আছি এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম হাজি আব্দুল মালেক রহমতুল্লাহ আলাই তিনি আমাদের শোনাইছেন যে আল্লাহ তো আখরাতে বাড়াই দেওয়ার অর্ডার করছে কিন্তু আমরা দেখতেছি যে আল্লাহ তালা দুনিয়া তো বাড়াই দেয় দুনিয়া তো বাড়াই দেয় তুমি উদাহরণ দিয়েছেন কথার কথা এক পাঁচ গালা আছে তাদের ঠেকা তাতে আমি এক লাখ টাকা দিয়ে দিলাম তো দেখা যাচ্ছে আমার নর্মাল যেটা কেনা হয় তার থেকে কমপক্ষে এক লাখ টাকা আল্লাহ তালা লাভ দিয়ে দিচ্ছে থেকে আসছে আল্লাহ আমার নর্মাল যেটা কেনা নর্মাল যে লাভ তার থেকে ওই টাকাটা ওই দিনে আল্লাহ দিয়ে দিচ্ছে আর আখেরার তো দিবেন তো ওয়াদা আছেই দুনিয়া তো দিয়ে দিচ্ছেন আল্লাহ হাতে রাতে দেখে সত্যের মধ্যে যে বরফত আছে তাদেরকে দেখাই এই একটা চেহারাতের আলামত এই উন্মতের মাল পাবে তার দ্বারা দিনের কাজ হবে না তার দ্বারা শুধু ভোগ বিলাস অপবায় অপচয় এটা পারবে চেহারাতের আলামত ওরাই কবি না মাল মারলে বকলার কেন রক্ত পাবে মুসলমান কি হ্যাঁ ভোগবাদী মুসলমান কি বিলাসী জীবনে অসত্য মুসলমান কাকে বলা হয়েছে যেমন এমন জাতি আল্লাহকে পাওয়ার জন্য কপালের ঘামের মধ্যে দিয়ে সে মৃত্যুবরণ করবে আল্লাহকে পাওয়ার জন্য কপালের ঘামের মধ্যে দিয়ে সে মৃত্যুবরণ করবে তার মানে তার রেস্ট দেওয়ার সময় নেই আল্লাহকে পাওয়ার জন্য সে ওই মাস্টারকে নামাজ পড়তেছে কোরআন লাভ করতেছে ডান খারাপ করতেছে গরিব দুঃখীদের খবর নিচ্ছে অসুস্থ ভাইদের সেবা করতেছে যাতে যাতে আল্লাহ খুশি হয় ওইগুলো নিয়ে ব্যক্তি ব্যস্ত আছে রেস্টের সময় নেই রেস্ট আমরা এখানে খবরে রাখছি লম্বা রেস্ট হবে সেখানে কেউ ডিস্টার্ব করবে না হাতির কেউ তোমাকে ডাকবে না একদম জান্নাতের বিছানায় ঘুমাই দেবে আর একবার উঠানো রেস্ট তো আছে ব্যবস্থা হায়াতে রেস্ট দেওয়ার কোন সুযোগ নেই তার কিভাবে আপনাকে আমাকে খুশি করা যায় ওই জন্য সে সারাদিন এই দুটা গত জমাতে বলা হয় মিথ্যা রোজগারের হাতিয়ার হবে আর মুসলমানদের মাল পাবে কিন্তু তাছাড়া দিনের কাজ হবে না ওই মাল দিনের কাজে লাগবে না তাহলে মানে খেয়ে লাগাবে না লাগাবে কোন গুণার জন্য সন্তান চান সে দিবে কিন্তু দিনের কাজের জন্য চান্দা চান সে দিবে না এটাই হাদিস বলবে তার নাম ভোগ বিলাস আর গুনার জন্য ব্যয় হবে আল্লাহ রসুল বলে দিয়ে গেছে এটা একটা কাজ উন্মতের যে কাজটা আপনার থেকে গজব টেনে নিয়ে আসবে আজকে যে বিষয় বলতে চাই আমি তার একটা বিষয় হলে যে মহিলারা কর্ম ময়দানে জীবিকার ময়দানে পুরুষের পাশাপাশি চলে আসবে আল্লাহ রসুল বলে কেমন নাকি হবে এটা গুণার কাজ এটা গজব না মহিলারা রুজি রোজগারের জন্য কর্ম ময়দানে পুরুষের পাশাপাশি হয়ে গেছে একটা দুই নম্বর যেটা বলতে চাচ্ছি লোকেরা কোরআন সুন্দর এলেন শিখতে অবাকা পাবে এটাকে খুবই হেওয়া নজরে দেখবে এটা কোনো কোরআন জিনিস হলো ইংরেজ আল্লাহ দুশ্মন ইংলিশ তাদের থেকে খুব মূল্যায়ন করবে শিখতে পারলে একদম নিজেকে একদম দামি মনে করে প্রথম শ্রেণীর নাগরিক উনি নাস্তাব করে আসছে প্রথম শ্রেণীর নাগরিক কে আপনাকে ফটোয়া দিচ্ছে করলে হ্যাঁ আপনি গ্রাজুয়েট হয়ে গেলে প্রথম শ্রেণীর নাগরিক কে করছে দেখে আল্লাহ রসুলের ফতোয়া ইংলিশের ফতোয়া এটা পড়লে প্রথম শ্রেণীর নাগরিক হওয়া যায় যেটা দুনিয়াদাররা মনে করে এই ফতোটা কে দিচ্ছে এর আয়াত নাজল হয়েছে এর হাদিস নাজল হয়েছে সেটা শিখলে প্রথম শ্রেণী হবে যে বিদ্যা যত বেশি শেখে তত সে দিনের থেকে সরে যায় তত সরে যায় এর দ্বারা সম্মান বাড়ে কি করবে সম্মান পাওয়ার কি আছে এরপরে লোকেরা ওইটাকে দামি মনে করবে আসলে যারা দামি যেটা আল্লাহ তালে লহে বা সুস্থ নাজের করছে যেটা সংরক্ষণের জন্য এই উন্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার জন্য কিছু করবে না কোন অবদান নেই না আর্থিক অবদান না ছেলে সন্তান দান করছে না কিছুই করছে কোনো অবদান নেই তারা এলমে দিন শিখবে না দুনিয়াটা শিখবে ইয়া এলম উঠে যাবে মানে এই উম্মত এলম শিখবে না মূর্খতা পাবে মূর্খতা পাবে কি বুঝছেন মূর্খতা পাওয়ার অর্থ হল ডিগ্রি ধারী লোক পাবে ওখানে যে সনদ দেওয়া হয় সে মূর্খতার সনদে আপনার ভিতরে আসুন আর না আসুন কে কত বড় মূর্খ তার সনদ দেওয়া হয় আপনি প্রথম শ্রেণী করতেছেন প্রথম শ্রেণীর মূর্খুর ফরজ এটা কেন এত ডিগ্রি আছে সে ফরকগুলো জানে না অর্ধেকগুলো জানে না কিচ্ছু জানে না কিছু ডিগ্রি ইবলিস এইগুলো চালু করে ইবলিস আল্লাহ রসুলের তালিমের বিরুদ্ধে এইগুলো চালু করে আমাদেরকে গাধা বানায় মানে ওটাতে লাগে যারা শিখার দরকার ছিল ওর ন্যূনতম এলে আমাদের কাছে নেই যারা শিক্ষা করার খরচ করে দিতে শিখবে না শিখবে শিখবে ওই ইংরেজি তালিমে বাধ্য হয়ে আমার নতুন চিন্তা করা হয়েছিল আধুনিকতার নামে যা যা করা হয়েছিল একটা আধুনিকতা সব একটা অন্ধকার যুগেরটা ওটাকে আধুনিকতার লেভেল লাগে আমার ব্যস্ত হবে আবার ব্যস্ত হবে এটা নাকি মডার্ন সেই জামানের মহিলারা হ্যাঁ একদম কাপড় তপর খারাপ গুরুত্ব এটা আবার ফিরে আসে এই ছেলের নাম দেওয়া হচ্ছে মডার্ন কিসের মডার্ন জানো এই মহিলাগুলো জানো এদেরকে আল্লাহ রসুল বলেছেন জেনা করেনি যে পর্দারা ঘরে আল্লাহ রসুল সাক্ষী দিতেন যে আমার এই মত এই মহিলা জেনা করে বেবি চালিনী বেবি চালিনী হয়েছে পারা কি মডার্ন হলো কি সম্ভাবনা কাজ হলো এটাকে সম্মান মনে করা হয় ইংলিশের তালিমের তো দিন এলম শিখবে না মূর্খতা শিখবে আমার কাছে এক লোক দেখা করতে আসলো আমি তার সব লিখে আসতে নিয়ে বললো ভাই আপনি কি করেন দেশে কি করেন তো বললো আমি দেশে জাহালাতের তালিম দিই তো কেমনে জাহালাতের তালিম কেমনে দেন আমি একটা কলেজের ভিতরে পড়াই তোমাদের পড়া হাতে কিছুই নেই যা পড়ায় সব ওই ইংরেজি শুনলেন চাকরির ক্ষেত্রে পড়ায় ওইগুলো শেখায় সেগুলো জাহালাতে তালিম দেওয়া তা এরা কিছুই দেখবেন এই লোকটা হাজির দিচ্ছে এই লোকটা হাদিস বুঝছে বোখারি সাহেবের হাদিস শিখবে না মূর্খতা শিখবে মূর্খতা কোথায় শেখানো যে জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে করে দেয় যে জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে করে দেয় ওদের নাম মুক্ততা তাই আপনি যত বড় কলমে নিয়ে আসেন এটাকে যত বড় কভার দিয়ে নিয়ে আসেন এটার নামই মুক্ততা একটা বাইক একটা ছেলে প্রাইমারি পড়ার সময় সে নামাজ পড়ছে কলেজে গেছে নামাজ ছেড়ে হ্যাঁ সেভেন এইট পরে এখনই সে তার কাবাড়িতে নেমে গেছে ছোট বড় মাস্টার হয়ে গেছে সেভেন এইট পড়ে যে শিক্ষা হলো যে এখনো পড়তে পারে নাই আগেই তার নামাজ হয়ে গেছে কিছু শিক্ষা আর মারামারি পুরো করে তো নেই ব্যাংক টাকাতে কারা করে ব্যাংক টাকাতে কোনো মূর্খ না করে সর্বোচ্চ ডিগ্রি দ্বারা তারা করে সর্বোচ্চ ডিগ্রি যাদের কাছে আছে এরা ব্যাংক টাকাতে করে চাকরি পায় না এখন সূক্ষ্মভাবে নির্লক্ষ মানে ব্যাংক টাকাতে তো এলে উঠে যাবে এলে পড়া যাবে লোক পাওয়া যাবে না আর ভূত শিক্ষা করার জন্য বাপেরা সন্তানকে অক্ষ করে দিল আর যার দুজন এলে পড়বে এটা গলত নিয়েতে পড়বে দু চারজনকে এলেম পড়বে এটাও গলত নিয়েছে চল্লিশ গাড়ির দিন ইংরেজরা তাদের পিরিয়ডে মাদ্রাসায় বলি ওইখান থেকে কিছু কেরানি তৈরি করার জন্য তারাও মাদ্রাসায় বলি আজকে ইংরেজদের দেশে নেই কিন্তু তাদের বানানো মাদ্রাসাগুলো এখনো হয়ে গেছে তাদের বানানো মাদ্রাসাগুলো কলকাতায় সে মাদ্রাসা ঘুরছিল যার লাগাতার তিরিশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান বাচ্চাটার প্রিন্সিপাল খ্রিস্টান কি ব্যবহার তিরিশ জন প্রিন্সিপাল খ্রিস্টান তারপর তারা চলে গেল সেই মাদ্রাসা চলে আসলো বক্সিবাজার আজকে এখানে খাওয়া বাচ্চা দিয়ে সারা বাংলাদেশ পড়ে গেল কি হয়েছে দেখেছে কি তৈরি হয়েছে ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে বসে আমি একদিন দেখতে গেলাম ঢাকা আলিয়া সর্বোচ্চ ক্লাসে ঢুকলাম ঢুকিয়ে দেখি দাঁড়িয়েওয়ালা লোক নেই দুই একজন আছে সব সব সব সব ফ্রেশ একদম ফ্রেশ বলে রাগ হবেন ফুটবল বলে ফুটবল আরো মজবের কথা সিগারেটটা হাদিসের ক্লাস হচ্ছে আর তার সিগারেটটা ক্লাসের মধ্যে বসে বসে নিজের চোখে দেখে বলছে ইংরেজদের মাধ্যমে সেখান থেকে সই আলোচ্য পাঠা হয় না যা কিছু পড়ে ওই সেই আদাম অলমি এবার পর্যন্ত পান্ডাওয়ালা মিস্টার মৌদুরি স্যার হেয়ার ইসলামটা বলছে মদিনাটা বলছেন একটা বলছেন এটা বুঝতে এটা বুঝতে তো এলাম লাগে এটা বুঝতে মৌদুরি সাহেব ইসলাম বুঝতে তো এলাম লাগে না এটা কুকুর এখানে লোকমুখ তৈরি হয় সেখান থেকে কিন্তু মদিনার ইসলামের লোক একজন তৈরি হয়েছে দেখা দেখা এই হল ইংরেজদের তৈরি মাদ্রাসা যেখানে পড়ে আমাদের ছেলেদের নিয়ে নষ্ট হয়ে গেছে এলেন শিখতে হবে আল্লাহর জন্য দুনিয়া বিদ্যা দুনিয়ার জন্য যদি কেউ শেখে তো না যায় না সত্য সাপেক্ষে যায় সত্য সাপেক্ষে দাঁড়িয়ে কাটতে পারবে নামাজ পালন করতে পারবে না ডাকমন দিতে লেবাস করতে পারবে এইসব সহকারে দুনিয়া বিদ্যা জন্য পড়া যায় কিন্তু দিনের বিদ্যা দুনিয়ার জন্য পড়া হারাম কোরআন সুন্দর বিদ্যা দুনিয়া হাসিল করার জন্য পড়া হারাম তো শুধু আখড়াতের জন্য করতে হবে দুনিয়া এমনি হয়ে যাবে দুনিয়া এমনি হয়ে যাবে আল্লাহ শুধু মানুষটা সমস্ত জীব জন্তুর দায়িত্ব সমস্ত জীব জন্তু রেজেকের দায়িত্ব দিচ্ছে সেখানে যে মানুষগুলো সেই আল্লাহ কাজ পাবে তাদেরকে আল্লাহ খাওয়াবেন না আপনি একটা লোকের ম্যানেজার বানাই এই ম্যানেজার যে অসুস্থ হয় কোনো সমস্যা হয় আপনি দেখবেন না আমরা শ্রমিক যদি অ্যাক্সিডেন্ট করে আপনি তার জন্য টিকিট করবেন না ম্যানেজার হলে আপনি কি করবেন যারা আলেন তারা তো আল্লাহ দিনের ম্যানেজার এরা না খেয়ে থাকবে এদের এই রুটি রুজি ধান্দা করতে হবে এরা আল্লাহর জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে সম্মানের সাথে পালবে কোনো চিন্তা করার দরকার নেই তাদের আমরা আল্লাহর গোলাম গোলাম মনিমের কাজ করবে মনিব খাওয়ার চিন্তা করবে এক পর্যন্ত দুনিয়ার কোন গোলাম খাওয়ার চিন্তা করেনি কোন গোলাম খাওয়ার চিন্তা করে নাই সে জানে আমি মনিমের কাজ করবো মনিব আমার খাওয়ার টিকিট করবে আমার খাওয়ার টিকিট আমি পাবো কেন কিন্তু আমরা এত দূরে চলে গেছি এলের থেকে পড়ার হাদিস থেকে যে আমরা খাওয়ার ফিকির আমরা এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে দায়িত্ব দেওয়া হবে আল্লাহর গোলামি করো রসুলের তরিকা মানো আল্লাহ তোমাদের সম্মানের সাথে খাওয়া এই দুটা বিষয় আজকের তোমার আলোচ্য বিষয় যে মহিলারা চলে আসবে কর্মময়দানে কোরআন হাদিসের দৃষ্টিতে মহিলাদেরকে রিজিক হাসিল করার কোন দায়িত্ব দেওয়া হয়নি মাসালা হলে মহিলারা রুজি রোজগার অর্জন করবে পয়সা কামাবে এর কোনো দায়িত্ব আল্লাহ তালা দেন নাই পুরুষদেরকে দায়িত্ব দিচ্ছেন তোমরা হালাল রেখে বর্জন করো পরে তোমার বিবিকে খাও বিবিকে খাওয়াইতে হবে তাকে কাপড় চোপড় দিতে হবে তাকে বাসস্থান দিতে হবে আলাদা আসতে পারে কমপক্ষে থাকা এবং তাকে আল্লাহ দিন সম্পর্কে জ্ঞান দিতে হবে এই যে বিবিধ সম্পর্কে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে যে তার পরপর তোমার দায়িত্ব এই কথার মধ্যে ইঙ্গিত করা হয়েছে তাকে চাকরি করতে বলা হয়নি এই যদি চাকরি পাবে তো স্বামী কিছু দায়িত্ব পাবে হ্যাঁ? তারা হয়ে গেলে ইজ্জতের সর্বোচ্চ পর্যন্ত তার দায়িত্ব স্বামীর দায়িত্ব এই জন্য যতদিন বিবাহ হবে ওই মহিলার পরপর বাপের কাছে বিবাহ হয়ে গেল ওই মেয়ের কর্পস স্বামীর কাছে এক পর্যায়ে বুড়া হয়ে স্বামী চলে গেল বাচ্চা কাচ্চা হয়ে গেছে মায়ের কর্পসের দায়িত্ব ফেলে দিল শরীরের কোন অবস্থায় তাদের উপরে দেয় নাই এক জামানায় বাপ এক জামানায় স্বামী এক জামানায় ফেলে ফেলে তারপর ধরে নেওয়া হলো এক্সিডেন্টলি যে এই মহিলার কেউ নেই বাপাও নেই স্বামীও নেই পুরুষ ছেলেও নেই এই ধরনের মহিলাদের জন্য শরিয়াতে হালাল রেজেক অর্জন করার অনুমতি দিয়েছে কিন্তু কথা হলো পর্দার ভিতরে থেকে পর্দা রক্ষা করে কিন্তু করতে হবে পুরুষের পাশাপাশি এসে করবে এটা পশ্চিম কালে অনুমতি দেয় পর্দার ভিতর থেকে সে কোরআন শরীফ শিখে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারে শিখায় বেতন দিবে সে নোরানি মোয়াল্লেমার ট্রেনিং হয়ে গেল আমি একটা সংস্থার সাথে আছি অরাজনৈতিক নুরানি তালিমুল কোরআন ওয়ার্কের স্টেপ সেখানে মহিলাদের জন্য আলাদা কেন্দ্র আছে কোন মেয়ে দুই মাস যদি ট্রেনিং নেয় তো সে ওই নুরানি শিক্ষিকা হয়ে যায় মহিলাদেরকে খুব ফার্স্ট টাইমে কোরআন শিখাই দিতে পারে দুই মাসে ট্রেনিং নিয়ে কোরআনের টিচার হয়ে যায় বেতন নিয়ে পড়াবে ভালো বহুত বর্ষতলা এটা কোরআন পড়ায় বেতন নেওয়া আদিত্য বলা হয়েছে এর থেকে বরকতের কোনো লাইন নেই কোরআন পড়ে বেতন নেওয়া এর থেকে বরকতলা কোনো লাইন নেই আদিত দেখা যাচ্ছে আফসোস লাগাই দেবেন না মোর্দার জন্য খতম করে পাঠানো নেওয়া হারাম তারাবি পড়ায় পাঠানো নেওয়া হারাম জানাজা ইমামতি করে পয়সা নেওয়া হারাম ওগুলো হারাম তার জায়গায় ঠিক আছে জানাজা নামাজের ইমামতি করে পাঠানো নেওয়া হারাম মুর্দারের সব রিসানি করে পয়সা নেওয়া হারাম তারাবি নামাজের বিনিময় নেওয়া হারাম এগুলো ভিন্ন জিনিস এখন আমি যেটা বলতেছি না ভিন্ন এটা হলো কোরআনের তালিম কত করে পয়সা নিচ্ছে না কোরআন শিখাই দিতে টিচিং এরপর পয়সা দেবে এটা খালি জায়েজ না আল্লাহ রসুল বলতেছে এর থেকে বর্মতলা করে লাইন নেই প্রত্যেক এই কারণে আপনারা অনেকে কেউ পঞ্চাশ হাজার টাকা বাঁধে পান কেউ এক লাখ টাকা পান কেউ আরো বেশি পান দেখা যাচ্ছে এক লাখ টাকা পায় তার সংসার চলতেছে না ঋণ হয়ে গেল আর একটা হুজুরে পাঁচ দশ হাজার টাকা পেয়ে সে আরামসে জমছে আমরা এক লাখ টাকায় চললো না পঞ্চাশ হাজারে চললো না বিশ হাজার বেতন পান আপনি বলতে পারলেন না এই হুজুরে পাঁচ হাজারে চললো কেন এক এই হাতিতে কোরআন পরে পয়সা নিতে আল্লাহ বরকত ঢেলেন কিন্তু ওই মহিলা কোরআনের শিক্ষিকা হয়ে গেল অত পর্দা ভিতর থেকে কত কিছু করা যায় সেলাই মেশিন চালালো কাঁথা সেলাই করলো পাটি তৈরি করলো হাঁস মুরগি পাললো কত কিছু খরচ আল্লাহ তালা এগুলো করবে যাই যে মহিলা রোজগারের কোন ব্যবস্থা নেই সে পর্দার ভিতর থেকে এগুলো করতে পারে কিন্তু রোজগারে কেউ থাকলে তখন তার দায়িত্ব হালাল রেজেক নয় তার দায়িত্ব তার যখন নাকি রেজেকের জন্য স্বামী আছে সন্তান আছে কিন্তু মহিলার দায়িত্ব আল্লাহর ইবাদত করব স্বামী থাকলে স্বামীর সেবা যত্ন করো তোমার সন্তানদেরকে সুন্দর শিখায় শিখায় আল্লাহ অলি বানাই দাও সুন্দর শিখাই দিলেন আল্লাহ অলি হয়ে গেল অলি কোন কেরাম জাহের হওয়ার নাম কাজ করার নাম অলি না যেই সুন্দর অনুযায়ী চলে রসুলের তরিকা অনুযায়ী চলে তার নাম আল্লাহ অলি কেউ তাকে অলি বলুক না বলুক আল্লাহ বলে দিচ্ছেন কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله হে আমার রসুল ঘোষণা করে দেন তোমরা আল্লাহকে মহাপত করতে চাও তাহলে আমি মোহাম্মদ রসুলার সুন্নতকে ফলো করো কি হবে আল্লাহ তোমাকে মহাপত করবেন তুমি হয়ে যাবে আল্লাহ তাকে মহাপত করে সে আল্লাহ হলি মহিলাদের একটা দায়িত্ব বাচ্চাদেরকে সুন্দর তালিম দিয়ে ছেলে মেয়েগুলোকে আল্লাহ অলি বানিয়ে দাও চার নম্বর দায়িত্ব তার সাথে যে মহিলারা আছে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া ওই মহিলারা দিনদার এবং আছে কিনা সত্যবান দিবে দাওয়াত দিবে ওই মহিলার স্বামী দিনদার এবং আছে কিনা জানবে দাওয়াত দিবে তোমার স্বামীকে চিল্লা লাগেছে হ্যাঁ তোমার স্বামী হক খরচ কিনা তোমার স্বামী কোনো হারাম পয়সা নেয় কিনা খোঁজ খবর নিয়ে দাওয়াত দিবে সন্তানদের খোঁজখবর দিবে তোমার সব ছেলেমেয়েরা বই পূরণ করতে পারে কিনা তাদেরকে দিন শিখাই তো দিনা না শিখেলে অবশ্যই শিখাও এগুলো দাওয়াত দিবে একটা মহিলার এই কাজগুলো আল্লাহ ইবাদত বন্দী করা স্বামীর সেবা যত্ন করা সন্তানদেরকে সুন্নতের তালিম দিয়ে আল্লাহর অলি বানানো আর তার কাছে যে মহিলারা আসবে তাদেরকে দাওয়াত দেওয়া এই চাকরিটা এই চাকরিটা যখন হবে তো তার হাতে আর কোনো সময় থাকবে কেন সরিয়েছে মহিলাদেরকে থেকে দায়িত্ব দেয় নেই যেহেতু তার উপরে অনেক বড় দায়িত্ব দিয়ে রাখছে আল্লাহ তালা তো সেটা সমাজ গঠনের দায়িত্ব প্রত্যেকটা মহিলা তার ছেলেদেরকে আল্লাহর অলি বানায় সেই সমাজের চোর বুঝে নেবেন চোখ দেখতে হতো জাদুঘর দেখতে হতো যে সমাজের মহিলারা ছেলেদেরকে এইভাবে তৈরি করবে সেই সমাজে তোর পাবেন না আপনি টাকা পাবেন না এই টাকা পাবেন না সব ফেরস্তা সব অন্যের কল্যাণকারী সমাজ গঠনের মূল ভূমিকা আল্লাহ তালা মাহবুদের কাছে দিয়ে দিয়েছে এই জন্য বলা হয় এক একটা মাবন এক একটা আদর্শ মাদ্রাসা আদর্শ মাদ্রাসা তার অধিলায় সব লোক দিনদার তার ওসেলায় আমি দিনদার তার ওসেলায় শ্বশুর শাশুড়ি দিনদার তার ওসেলায় বড় হল্লা দিনদার একটা মেয়ের ভিতরে এত বড় পাওয়া হল্লা আছে কখনো এত একটা মহিলা কিন্তু আমরা তাদেরকে এই শরিয়ার যে কাজগুলো দিতে আল্লাহ যে কাজগুলো দিতে এই কাজগুলো তাদেরকে যে আমরা না নিয়ে আমরা পাঠাচ্ছি রাস্তা রাস্তা পাঠাচ্ছি আর বিল্ডিং তৈরি করছি আর গার্মেন্টসে সেলাই করছি এই কাজে লাগাইতেছি দিলে এখন আমাদের সমাজে সুনাগরিক সুসন্তান পয়দা হইতেছে না যা হইতেছে সব মাত্রা বকাইতে এগুলো পয়দা হইতেছে কারণ যারা ভালো করবে তারা তো রাস্তায় নেমে গেছে কাজ থেকে ভালো হবে তালিম কাজ থেকে নেবে হাজার আলমের অজ একদিকে আর মায়ের অজ একদিকে এত আছে এখন অনেক অফিসার পাবেন সারা জীবনে ঘুষ খায়নি সারা জীবনে ঘুষ খায় নেই সারা জীবন চাকরি করলো উপরে র্যাঙ্কে কিন্তু ঢাকা থাকার বাড়ি হয় না এটা কেন ওই সরকারে মা বলে দিচ্ছে বাবা হারাম পয়সা দিবে কষ্ট করতে হবা হারাম পয়সা দিবে এক এসপি আরো ঘুরে চলে গেছিল আমি চিনে থাকি এসপি তার উপরে চলে গেছে ওই লাইফে ভেবে তারা কোনোদিন নতুন কাপড় কিনে প্যান্ট বানায় তার বেতনে হয় না অকার থেকে প্যান্ট কিনে এসপিগিরি করে গেছে এখন হায়াত হকার থেকে প্যান্ট কিনে করে গেছে তার খেতে গেলে হ্যাঁ, আলু ভাজি আর রুটি বেতন দিয়ে ভাড়া দিতে হবে খাইতে হবে ছেলে মেলে পড়াইতে হবে আলু ভাজি আর রুটি ছাড়া কোনো উপায় নেই এমন লোকটা তেলগুলো করছে মায়ের তালিম থেকে পাই যাবে তো মহিলাদেরকে আল্লাহ তালা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে এই জন্য তাদেরকে হালাল থেকে দায়িত্ব দেওয়া হয় নাই একান্ত যে অপারক হবে তাকে অনুমতি দিচ্ছে কিন্তু আজকে যেসব মহিলারা কর্মবাজারা আসছে তাদেরকে সব স্বামী মারা গেছে সব স্বামী মারা গেছে তাহলে আসতে গেল সব ইহুদি আপনাদের ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র দিয়ে সরকারকে যে আইন পাস করাইছে এত পার্সেন্ট মহিলা দিতে হবে আবার মহিলাদের সব শিক্ষা দীক্ষা ফ্রি করে দেওয়া হবে সব গোয়া এবং খ্রিস্টান তারা পরিকল্পনা করে আর মুসলিম সরকারকে দিয়ে বাস্তবায়ন করে এইভাবে আমাদের মেয়েদেরকে ঘর ছাড়া করা উচিত যাদের পয়সা আসতেছে সে স্বামীদেরকে আর মানতেছে বানানো হয়েছে না কাপ আকার দিদি আমাদের পয়সা নাই ঘরে কিসের মানবে কিচ্ছু মানবে বান্দারা তারা যখন ময়দানে আসবে পর্দা উঠে যাবে তো হালাল সন্তান আস্তে আস্তে কমে যাবে বেড়ে যাবে আল্লাহ তাহলে এমনি মানা করেন নাই এই কারণে মানা যারা ময়দানে চলে আসলে হালাল সন্তান পাওয়া যাবে না আল্লাহ সন্তান তাদের থেকে পয়দা হবে না এই জন্য মানা কাজেই এই একটা পাপ আমাদের মধ্যে ব্যাপক হয়ে গেছে এটা আমরা গজবকে দেওয়া আছে রোজগারের জন্য বাইরে আসে বাইরে আসার পরে নানান অন্যায় দিকে জয় দেয় আরে একটা মেয়ে ইন্টারভিউ দিতে গেছে পত্রিকা লিখছে মামাকে নিয়ে সেটা বলে দিতে মামাকে নিয়ে আসে জীবনে বাস্তব হবে একা আসতে হবে কেন ভাই মহিলা ইন্টারভিউ দিতে একা কেন আসতে হবে বুঝাও ওপেন বলে দিতে তুই মামারে নিয়ে আসতে ইন্টারভিউ দিতে আসতে ভালো একা কি বুঝলেন বুঝতে হবে কত বদমায় শান এই বড় বড় চেয়ারে বসে আছে তারা পশ্চিমাদের মতো মহিলাদের ভক্তরা ছাড়া আর কিছুই তারা বুঝে না পশ্চিমাদের জেন্দেগি কি জন্তু জানোয়ারের জেন্দেগি খাও আর জনসুতা মেটাও এর বাইরে আর কিছুই এর বাইরে লন্ডন আমেরিকার কোন লোক চিন্তাই করতে পারে না যে বাইরে কিন্তু আছে পুরা জিন্দগি এই দুই কাজের জন্য দেহটা এটা ভোগের যন্ত্র তাদের কাছে দেহটা একটা ভোগের যন্ত্র দেহ ঠিক থাকলে খাওয়া যাবে আর ভোগ করা যাবে এমন ভয়াল জানোয়ারকে আমরা মনে করতেছি এটা থেকে সভ্য মানুষ আর আল্লাহ জমিনে নেই অথচ জানোয়ার থেকে অনেক নিম্নমানের অনেক নিম্নমানের যে মহিলাদেরকে কোন অবস্থায় স্বামী থাকা অবস্থায় ছেলে থাকা অবস্থায় চাকরিতে নামানোর কোন অভ্যাস সারা দুনিয়াতে আমরা পাব না আমার বলা উদ্দেশ্য যারা আমার কথাগুলো শুনতে চান যারা আমার বয়স শুনতে চান তারা আমাদের রসুলের কথাটা পৌঁছাই দেন জানলা রসুল মহিলাদের এইভাবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলায় চাকরি করার অনুমতি দেন নাই তোর অন্য করো তোর মনটাই ফিরে আসো কিন্তু বললে সেখানে বসে করো দাওয়াটা পৌঁছাই দেন অন্তত আমাদেরকে আল্লাহ তারা আজাদ বদলতে পাঠিয়ে দিবেন সারা দুনিয়া তার আমাদের পৌঁছানো সম্ভব যারা দিনের লাইনে আছি নামাজি টুপি লাগাইছি তারা সব এরপর নিজে আমল করি আমার দিদি আমার মেয়ে আমার বোন এইভাবে পুরুষের সাথে চাকরি করবে না আর এই নামাজটা কোথায় আজকে এই একটা বিষয়ে কথা বললাম এলবে দিন সম্পর্কে ইনশাআল্লাহ সামনে বলা হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আজাদ কর্দমালা গুণাগুলো তরফ তারা তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ